عظام আল্লাহ সুবহানার মহান দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া কেন সিয়ামকে ফরজ করেছেন কোরআনুল করিমের সুরায় বাকারার একশো তেরাশি নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম হে ইমানদারগণ তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে সিয়াম মানে সাওমের বহু বচন হচ্ছে সিয়াম আমরা যেরকম সালাদকে নামাজ বানিয়েছি সাওমকে রোজা বানিয়েছি আল্লাহকেও ছাড়ি নাই আল্লাহকে খোদা বানিয়েছি এগুলো পরিবর্তন হওয়া উচিত কোরআনের ভাষা হচ্ছে সিয়াম বহু বচন এক বচনে সম কুতিবা আলাইকুম সিয়াম তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমন ভাবে তোমাদের আগের লোকদের প্রতি ফরজ করা হয়েছিল শুধু তোমাদের জন্য না আগের লোকেরাও এটা আদায় করেছে তাদের প্রতিও ফরজ করা হয়েছিল কষ্টটা হালকা করে দেওয়া হলো কারণ আগে যখন এই কাজটা আরো লোকেরা করেছে তাহলে আর তেমন কষ্ট হবে না অসম্ভব কিছু না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কারণটা বয়ান করলেন কেন ফরজ করেছেন লাল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা মুত্তাকি হতে পারো সংযমী হতে পারো কেন সিয়াম ফরজ করা হয়েছে আমি কিতাব সওম নামে যে কিতাবটা লিখেছি গত জুমায় বলেছিলাম আজকে আপনারা পাবেন এটার মধ্যে এই বিষয়গুলো সব আলোচনা করা হয়েছে এই কারণগুলো এখন যা বলবো তাও আছে শুরুর দিকেই কেন ফরজ করা হলো এর কতগুলো কারণ এখানে উল্লেখ করেছি এক নাম্বার তো হলো এই যে আল্লাহ তালা যে মানুষকে সৃষ্টি করেছেন এবাদত করার জন্য এটা একটা এবাদত আল্লাহর আনুগত্য মানুষ যখন একজন আর একজনকে ভালোবাসে তখন তার জন্য নিজের খানা পিনা ত্যাগ করে বাড়ি ঘর ত্যাগ করে লেবাস পোশাকও আস্তে আস্তে পাগল হয়ে যায় ছেড়ে দেয় এমনি ভাবে আল্লাহ সুবাহ বান্দা যারা তারা প্রথমে আল্লাহর উপরে আস্থাশীল হয় ইমান এরপরে সে আস্থার বাস্তবায়ন করে সালাতের মাধ্যমে এরপরে আস্তে আস্তে নিজের বাড়িঘর ত্যাগ করে হজ করতে যায় এরপরে লেবাস পোশাক ত্যাগ করে হেরাম পরে মাঠে ময়দানে ঘুরে আর লাভবাহিক বলে এরপরে চূড়ান্তভাবে খানা পিনা ত্যাগ করে আল্লাহর রাস্তায় সে পরীক্ষা দেয় আমি আল্লাহর ভালোবাসায় আছি এটা প্রথম কারণ আল্লাহর এবাদত এবং আল্লাহর হুকুমের আনুগত্য করা দুই নাম্বার কারণ বলা হয়েছিল যে মানুষের মধ্যে দুইটা বিপরীতমুখী বৈশিষ্ট্য রয়েছে আজমালা এক বাহারে দাঁড়ি বাজবাহা এমনি জেহাম হাম মানুষের মধ্যে একদিকে ফেরেস্তাদের বৈশিষ্ট্য আছে ফেরেস্তারা খাওয়া দাওয়া করে না পেশাব পায়খানা করে না স্ত্রী ব্যবহার করে না ঘুমায় না আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুম দেন সঙ্গে সঙ্গে তারা হুকুম পালন করে আল্লাহর হুকুমের কোনো নাফারমানি তারা করে না মানুষের মধ্যে আল্লাহ তারা এই বৈশিষ্ট্যটা রেখেছেন যে মানুষ কেবল আল্লাহর এবাদত করবে অপরদিকে মানুষের মধ্যে আর একটা বৈশিষ্ট্য আছে পশুর বৈশিষ্ট্য পশুর কাজ হলো খাওয়া দাওয়া করা ঘুমানো স্ত্রী ব্যবহার করা সন্তান জন্ম দেওয়া এরকম ভাবে পশুর আর একটা বৈশিষ্ট্য হল একটা কুত্তা যদি একটা বড় আস্থা গরু পায় তারপরেও সে আর একটা কুকুরকে খেতে দেয় না ওকে তাড়াইয়ে দূরে দিয়ে আসবে এরপরে আবার খাবে অথচ এইটা সে দশ দিনেও শেষ করতে পারবে না ওর মতো কুকুর যদি দশটায় খায় শেষ করা সম্ভব না তারপরেও সে অন্য কুকুরকে আসতে দিবে না মানুষের মধ্যে এই বৈশিষ্ট্যটা আছে বরং মানুষের মধ্যে এটা কুত্তার চেয়েও খারাপ আমি কুকুরের উপর একটা লেকচার দিয়েছি আপনারা যারা সিডি আছে তাদের কাছে তারা শুনে নেবেন যে কুত্তার মধ্যে দশটা বৈশিষ্ট্য আছে যা মানুষের মধ্যেও নাই কুত্তা যখন মানুষকে তার মালিককে দেখে ল্যাজ লড়ায় আনুগত্য প্রকাশ করে এটা তুমি বিশ্বাস করতে পারো ওর ল্যাজ লাড়ানোর মধ্যে কোনো ধোকা নাই প্রতারণা নাই আর তোমার বন্ধু বান্ধব যে ল্যাজ দাঁড়ায় আনুগত্য করে এটার মধ্যে ধোকা থাকতে পারে যাই হোক এই কুকুরগুলো একটা বড় মরক যদি দখল করে লাশ দখল করে সে আর একটাকে আসতে দিবে না মানুষের মধ্যে এই বৈশিষ্ট্যটা আছে এজন্য আল্লাহ সুবাহান রোজা ফরজ করে দিয়েছেন যাতে করে মানুষ এই কুকুরের বৈশিষ্ট্য পশুর চরিত্র এগুলোকে ত্যাগ করে ফেরেস্তা চরিত্রকে অগ্রাধিকার দিতে পারে তিন নম্বর কারণ বলা হয়েছিল যে মানুষেরা আল্লাহ সুবাহ দুনিয়াতে মানুষকে বিভিন্ন স্তরে সৃষ্টি করেছেন দুনিয়ার নিজাম চালাবার জন্য কাউকে আমির কাউকে গরিব বিভিন্ন স্তরে সৃষ্টি করেছেন আল্লাহ তালা কোরআনই বলে দিয়েছেন আপনি মনে মনে ভাবেন যে আল্লাহ কেন এরকম ধনী বানাইলেন গরিব বানাইলেন কেন একজন লোক বট গাছের তলায় শুয়ে চিন্তা করছিল যে আল্লাহ তালার কি মাথা খারাপ নওয়াজবিল্লা এত বড় বট গাছ ফলগুলো কত ছোট আর তাল গাছ কত বড় বিশাল কত একটা চিকন গাছ বট গাছের তুলনায় ছোট ফলটা কত বড় এই চিন্তা করছে বট গাছের তলায় শুয়ে শুয়ে এর মধ্যে একটা বটের ফল তার নাকের উপরে পড়ল সঙ্গে সঙ্গে লোকটা বলল আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার কত বড় দয়া আজকে যদি বট গাছে তাল গাছের মতো ফল হতো আমার জীবনটা এখানেই শেষ হয়ে যেত এই জন্য আল্লাহর হুকুম বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলমেন মানব জাতিকে বিভিন্ন স্তরে সৃষ্টি করেছেন কেন যদি গরিব মানুষ না থাকতো আপনার বাথরুম পরিষ্কার করতো কি রাস্তায় ভোর রাত্রে উঠে ঝাড়ু দিত কে এজন্য আল্লাহ সুবাহ বিভিন্ন স্তরে মানুষ সৃষ্টি করেছেন এরপরে বলেছেন খবরদার এই গরিব মানুষের দুঃখ জ্বালা কি এটা তোমাদের বুঝতে হবে জন্য আর একটা কারণ শাহরুল মোয়াসাদ সহমর্মিতা অনুধাবন করার জন্য সহমর্মিতার জন্য মাসে রোজা ফরজ করা হয়েছে তুমি ভোর রাতে হাজার রকমের খাবার খেয়ে রোজা রেখে দুপুর বেলায় তুমি জানো তোমার স্ত্রী তোমার পাকের লোকেরা কি কি ঘাটতি কিসে পূরণ হয় এই সব মেনু তৈরি করে খাবার তৈরি করছে কোনো অভাব নাই এরপরেও বিকেল বেলা পড়লে পরে শরীরটা নিস্তেজ হয়ে যায় চেহারাটা মলিন হয়ে যায় মুখটা শুকিয়ে যায় তোমার ভিতরে এই ক্ষুধার যে জ্বালা অথচ তোমার একবার খাওয়া হয়ে গেছে সামনে আবার খাবার প্রস্তুত হচ্ছে আর যেই গরিব রাতের বেলায় খেতে পায় নাই দিনের বেলায় কি খাবে তার কোনো বন্দোবস্ত নাই তার মাথায় চিন্তা আছে পেটে ক্ষুধা আছে মাথায় চিন্তা আছে ছেলে মেয়ে না খেয়ে আছে বাচ্চারা কান্নাকাটি করছে এই দুঃখী মানুষের দরিদ্র মানুষের অভাব অনটন বোঝার জন্য ক্ষুধার জ্বালা বোঝার জন্য আল্লাহ সুবাহ সিয়ামকে ফরজ করেছেন এরপরে বলা হয়েছিল যে আর একটা মূল কারণ যেটা সেটা আল্লাহ বলছেন আমি এটার ব্যাখ্যা বলেছিলাম যে পৃথিবীতে মানুষকে আল্লাহ তারা যে সৃষ্টি করেছেন পৃথিবীর বিভিন্ন উপাদানগুলো আছে প্রত্যেকটা জিনিসের মধ্যে চারটা মৌলিক উপাদান আছে আগুন পানি মাটি বাতাস এগুলো প্রমাণ করেছিলাম পানি খালি আছে না পৃথিবীতে যত রকমের পানি আছে মানুষের দেহের মধ্যে অত রকম পানি আছে কোথাও নষ্ট পানি কোথাও মিষ্টি পানি মানুষের পিত্তের থেকে পানি আসে ঢেকুর নেলে তিতা পানি পেশাবের পানি নষ্ট পানি পাতলা পায়খানার পানি নষ্ট পানি আবার জিহবার নিচের থেকে ভালো খাবার দেখলে পানি আসে মিষ্টি পানি সমুদ্রের পানি লবণ পানি তোমার চোখের পানি লবণ পানি ঘাপ ঘামের পানি লবণ পানি যত রকম পানি সব আছে কিনা মাটি আছে না খালি গত জমায় বলেছিলাম মাটি আছে খালি আছে না পৃথিবীতে যত রকম মাটি আছে মানুষের দেহের মধ্যে তত রকম মাটি আছে পৃথিবীতে মাটি কোথাও ফসল বেশি হয় তোমার মাথা দাড়ি এগুলো ফসল বেশি হয় কোন জায়গায় কম হয় কারো দাড়ি দেখবেন একটা চাপ দাড়ি আর আমার দাড়ি দেখেন এই অল্প একটা দাড়ি তার এক পাশে আছে এক পাশে নাই তো এরকম ভাবে কারো অল্প দাড়ি কারো বেশি দাড়ি আবার কারো কিছু অংশ আছে যেখানে ফসল মোটেই হয় না হাতের তালু পায়ের তালু এটা মরুভূমি সাদৃশ্য কোথাও ফসল মোটামুটি হয় হাতের বা শরীরের অন্যান্য অঙ্গগুলো মোটামুটি ফসল হয় অল্প কিছু আছে যত রকম মাটি সব রকম এখানে আছে আমি গত জুমায় প্রমাণ করেছিলাম এই বইতেও লিখে দেওয়া হয়েছে এগুলো সব যে এই প্রত্যেকটা জিনিসে এক একটা রোগ আছে আগুনের রোগ আছে আগুন যদি নিচের জায়গায় জ্বালানো হয় উপরে উঠে তার মানে অহংকার বরত্ব ইবলিস এ কারণে অহংকার করেছিল মানুষের মধ্যে পানি আছে পানি যদি সমতল জায়গায় ছাড়া হয় সে আরো জায়গা দখল করে লোভ পানির বৈশিষ্ট্য মানুষের মধ্যে মাটি আছে মাটির স্বভাব হচ্ছে কৃপণতা আপনি মাটির উপরে যদি কিছু রাখেন আস্তে আস্তে নিচে নিয়ে যায় এরকম ভাবে আর একটা হচ্ছে বাতাস এর স্বভাব হচ্ছে সব জায়গায় বিরাজমান থাকা তাকে সবাই চিনুক তাকে জানুক নাম নাম প্রচার হোক এই সবগুলো এক একটা মারাত্মক ধরনের রোগ মানুষের মধ্যে এই জিনিসগুলো আছে বলে মানুষের মধ্যে এই রোগগুলো আছে আল্লাহ রাব্বুল আলমিন আগুনের রোগের চিকিৎসা অহংকার রোগের চিকিৎসার জন্য আল্লাহ রব্বুল আলমিন ঔষধ দিয়েছেন তোমরা সালাত আদায় করো সালাত আদায় করো সালাতের মাধ্যমে প্রথমে দাঁড়িয়ে কানে হাত দিয়ে দাঁড়াও অপরাধীর মতো হাত বাঁধো এরপরে রুকুতে গিয়ে মাথা নত করে দাও শেষদায় গিয়ে মাথাটাকে মাটির সঙ্গে মিশিয়ে দাও এরপরে তুমি প্রমাণ করো নিজেকে পেশ করো আল্লাহর কাছে মেটা দো আপনি হস্তি কো আগার কুছ মর তো চাহো মেটা দো আপনি হস্তি কো अगर कुछ मरतबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होता है ও মানুষ যদি সত্যিকার মানুষ হতে চাও একটা শস্য দানা যেরকম ভাবে নিজের অস্তিত্বকে মাটির সঙ্গে মিশিয়ে দেয় বিলীন করে দেয় এরপরে তার থেকে চারা বের হয় বড় গাছ হয় ফল হয় পৃথিবীর মানুষ উপকৃত হয় ঠিক তেমনি ভাবে তুমিও যদি উপকার করতে চাও মানুষ হতে চাও তাহলে নিজেকে সালাতের মাধ্যমে মাটির সঙ্গে মিশিয়ে দাও তাহলে তুমি সত্যিকার মানুষ হতে পারবে এই রকম ভাবে আগুনের রোগের চিকিৎসার জন্য দেওয়া হলো সালাত এবারে আর একটা রোগ ছিল মাটির রোগ কৃপণতা এই কারণে মানুষ যা পায় সব কিছু নিজের ভিতরে কুক্ষিগত করে আল্লাহ রাসুলাম বলেছেন আদম মালি মালি বনি আদম বলে আমার মাল আমার মাল আমার বাড়ি আমার গাড়ি আমার নারী ও হাল্লা আদম হে বনি আদম তুমি কি চিন্তা করেছো তোমার কি জিনিস ইল্লা মা আকালতা আফনাইতা তুমি যা পেট ভরে খেয়েছো আর এক রাস্তা দিয়ে বের করেছো এটা তোমার ওয়া মা আবলাইতা আর যা তুমি পরিধান করেছো এগুলো তোমার আর যা তুমি সাদকা করেছো আল্লাহর ব্যাংকে জমা করেছো দান করেছো এটা তোমার এছাড়া যত কিছু সব মৃত্যুর পরই মালিকানা চলে যায় কার অরিজদের মালিকানায় চলে যায় কারো মালিকানা নাই এজন্য জাকাতের হুকুম দিয়ে ওই কৃপণতা রোগের চিকিৎসা করেছেন বলুন সুহান আল্লাহ এবারে আর একটা হচ্ছে বাতাস বাতাসের রোগের বাতাসের বৈশিষ্ট্য রোগ হচ্ছে সব জায়গায় নাম প্রচার করা অথচ আল্লাহ সুবাহ চান প্রত্যেকটা কাজ মানুষ করবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কাকে কোন মানুষকে খুশি করার জন্য কোন আমল করা শিরিক আর শিরকুল খাফি বলা এটাকে এজন্য আল্লাহ রাব্বুল আলমিন ফরজ করে দিয়েছেন হজ হজ করতে গেলে মানুষেরা প্রথমে লেবাসের গৌরব ছাড়ে সবার এক পোশাক কোনো বিশেষত্ব নাই বিশেষত্ব থাকলে মানুষ আলোচনা করে আর যদি কারো কোনো বিশেষ মর্যাদা না থাকে আলাদা বৈশিষ্ট্য না থাকে তাহলে এখানে নামের কিছু নাই লেবাসের গৌরব ছাড়ো ভাষার গৌরব ছাড়ো লাভবাইক আল্লাহ লাভবাইক পড়ো এরপরে তোমরা আরাফাতের ময়দানে মুজদালাফার ময়দানে মিনার ময়দানে অবস্থান করো ধনী গরিব সব একসাথে থাকো একই সফ মে খড়ে হো গে মাহমুদ আয়াজ না কুই বান্দা রাহা আর না কুই বান্দা নওয়াজ বান্দা ও সাহেব মোহতাজ গরিব এক হয়ে তেরে দরবার মে সবই এক হয়ে আল্লাহর দরবারে গিয়ে সব একাকার হয়ে গেছে কারো মধ্যে কোনো পার্থক্য নাই বৈশিষ্ট্য নাই এইরকম ভাবে বাতাসের রোগের চিকিৎসা হয়ে গেল এবারে থাকলো পানি পানির স্বভাব হচ্ছে যেখানে সমতল জায়গা পায় ওইখানে গিয়ে দখল করে লোভ মানুষেরাও যেখানে সুযোগ পায় সেখানে কেমনে দখল করবে কেউ দশতলায় আছে গাছতলায় ঝুপড়িওয়ালার জায়গা বাড়িটা কেমনে দখল করবে সেই চেষ্টা করে আল্লাহ রব্বুল আলমিন মানুষের এই লোভ রোগের চিকিৎসার জন্য হুকুম করেছেন সিয়ামকে কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম হে ঈমানদারগণ তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের আগের লোকদের প্রতি সেরকম তোমাদের প্রতিও ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা তোমরা সংযমী হতে পারো তোমাদের নিজেকে যেন লোভ মোহ মদমাৎসর্য এই সমস্ত রোগের থেকে সামলাতে পারো আমি সেজন্য সিয়ামকে ফরজ করে দিয়েছি যেটা বলেন সুহান আল্লাহ এবারে চারটা ঔষধ পাওয়া গেল নামাজ রোজা হজ জাকাত এই চারটা কি খুব ভালো করে বুঝার চেষ্টা করবেন এই চারটা কি ঔষধ ঔষধ কি মানুষের নিজের মন গড়া খায় না ডাক্তারের পরামর্শ অনুযায়ী খায় ঠিক তেমনি ভাবে এই নামাজ রোজা হজ জাকাত সালাদ সিয়াম হজ জাকাত এই চারটা মৌলিক রোগের চারটা ঔষধ এই ঔষধগুলো কিন্তু কেবল আদায় করলে চলবে না ঔষধ যদি মন গড়া আদায় করো আল্লাহ তালা মাগরিবের ফরজ করেছেন তিন রাকাত তুমি যদি পড়ো চার রাকাত নামাজ হবে কেন জোহরে পড়লাম চার রাকাত আসরে চার রাকাতে সায় চার রাকাত মাগরিবটাও চার রাকাত পড়ি এখলাসের সঙ্গে পড়ি পুরা খুশু খুশুর সঙ্গে পড়ি নামাজ হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন জানিয়ে দিলেন এই চারটা ঔষধকে খেতে হলে ব্যবহার করতে হলে তোমাদের মূল জিনিসটা হচ্ছে এই জন্য আল্লাহর নবী একটা হাদিসে ইসলামের পাঁচটা বেনাকে একটা তাবুর সঙ্গে তুলনা করেছেন একটা তাবুতে চার কোনা চারটা খুঁটি থাকে মাঝখানে একটা লম্বা খুঁটি থাকে ঠিক কিনা এই চার কোনা চারটা হচ্ছে চারটা খুঁটি সালাদ সিয়াম হজ জাকাত এবারে আসল খুঁটি লাগবে না এই চারটা আদায় করতে হলে একটা নিয়ম মেনে চলতে হবে সেই নিয়মটার নাম হচ্ছে ইলাহা এই জন্য আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যে হাদিসটা আমি পড়েছি বইতে লিখেও দিয়েছি যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো ইমানের সঙ্গে শর্ত কি ইমানের সঙ্গে তাহলে সেই ব্যক্তির গুফের আলাহু মা তাকাদ্দামা জাম্বিহি ওই ব্যক্তির পিছনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ সুবহানাহু এই চারটা ঔষধ দান করেছেন চারটা রোগের জন্য এবারে ঔষধ কি মন গড়া খাবো না আল্লাহর হুকুম মতো খেতে হবে ডাক্তারের হুকুম মতো খেতে হবে সেজন্যই এই চারটা জিনিস কার্যকর হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে বুনিয়াল ইসলাম ও আলা খামসিন আল্লাহর হাবিব ফারমান বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের বেনা করা হয়েছে পাঁচটা জিনিসের উপরে কয়টা জিনিস ইসলামের পিলার কয়টা কয় পিলারে কি কি শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই দুইটা মিলে একটা পিলার প্রথম পিলার হচ্ছে এই কথার সাক্ষী দেওয়া আশহাদু আল্লাহ ইলাহা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহা নেই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া কারা আনুগত্য করা চলবে না আল্লাহ ছাড়া কোনো বিধান দেওয়ার মালিক নাই আল্লাহ ছাড়া ভাগ্যের পরিবর্তন করার কোনো মালিক নাই আল্লাহ ছাড়া কোনো মুশকিল কুষা নাই হাজত রওয়া নাই সন্তান দেওয়ার মালিক নাই আল্লাহ ছাড়া কোনো ব্যবসা বাণিজ্যে উন্নতি দেওয়ার মালিক নাই নাই আল্লাহ ছাড়া আমার ভাগ্যের পরিবর্তন করার ক্ষমতা কারো নাই আল্লাহ ছাড়া কারো হেদায়ত দেওয়ার মালিক নাই আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি আমার আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি আমার সবকিছু দেখেন আর শোনেন এরকম কেউ নাই আছে নাকি ইল্লাল্লাহ এরপরে বলা হচ্ছে আল্লাহকে মানা হলো কিন্তু আল্লাহর রসুলের তরিকা মানা হলো না সেটাও চলবে না এজন্য আর একটা শর্ত লাগানো হয়েছে ওয়া সাধু আন্না মুহাম্মাদান আব্দুহু রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার বান্দা এবং রাসুল কার বান্দা নাকি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ আল্লাহ না আল্লাহর বান্দা নবীরা আল্লাহর বান্দা না আল্লাহ না আল্লাহর অংশ বুজুর্গেরা তারা কি সব আল্লাহর বান্দা কেউ আল্লাহ না কি না এই সাক্ষী দিতে হবে অসাধু আন্না মুহাম্মাদান আব্দুহু রাসূলুহু <coughs> এই সাক্ষী যদি কোনো ব্যক্তি না দেয় সে ব্যক্তি ইমানদার হবে কোরআনে এজন্য সুরায় আনামের উনিশ নম্বর হাতে বলা হয়েছে কুল আইন আকবর শাহাদা বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি সবচেয়ে বড় সাক্ষী কি জানেন কোন সবচেয়ে বড় সাক্ষী কি সুরা আল্লাহ প্রশ্ন করছেন উল বলো আইয়ুসাইন শাহাদা সবচেয়ে বড় সাক্ষী কোনটি আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন আল্লাহ বলেন বলো সেটা হচ্ছে লা ইলাহা এই সাক্ষী হলো সবচেয়ে বড় সাক্ষী কোথায় আছে কোথায় আছে না বানাই বলতেছি কোরআনে আছে কোন সুরায় সুরা নাম কত নম্বর আয়াত উনিশটা এখনই বলে গেছেন উনিশ নম্বর আয়াত এরপরে আসুন এই সাক্ষী এমন সাক্ষী যেই সাক্ষী স্বয়ং আল্লাহ দিয়েছেন যেই সাক্ষী দিয়েছেন সমস্ত ফেরেস্তাগণ যেই সাক্ষী দিয়েছেন সমস্ত উলুল আইলেমগণ এবারে কোরআনের আয়াত নিয়ে নিন আপনাকে যে প্রশ্ন করা হয় এমন কি সাক্ষী যেই সাক্ষী স্বয়ং আল্লাহ দিয়েছেন কি বলবেন কোরআন থেকে বলুন সুরা আল ইমরান তিন নাম্বার সুরার আঠারো নাম্বার আয়াত স্পষ্ট বলা আছে শাহিদ আল্লাহ শাহিদ আল্লাহ আল্লাহ তারা সাক্ষী দিয়েছেন আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া সে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই ওয়াল মালাইকাতু মালায়েকা মানে কি ফেরেস্তা সমস্ত ফেরেস্তারা সাক্ষী দিয়েছেন ও উলুল এলমে এবং সমস্ত জ্ঞানী লোকেরা সাক্ষী দিয়েছেন সব জ্ঞানী লোকেরা সাক্ষী দিবে সেই সাক্ষীটা কি লাইলাহা ইল্লাহুয়া এই সাক্ষী আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এই সাক্ষীটা দিতে হবে কেন নামাজ রোজা হজ জাকাত এগুলো তুমি যত বেশি করো না কেন এই মৌলিক সাক্ষী যদি না থাকে এই সাক্ষী যদি না দাও দুইটা সাক্ষী যদি পূরণ না হয় তোমার নামাজ বি কবুল হবে না রোজা বি কবুল হবে না হজ বি কবুল হবে না জাকাত বি কবুল হবে না সব বরবাদ হয়ে যাবে সেই জন্য আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রমজানের ফজিলাত বয়ান করতে কি বলেছেন মানসামা রমাদানা ইমান যেই ব্যক্তি রমজানের সিয়া সিয়াম পালন করবে ইমানের সঙ্গে এবং সবের উদ্দেশ্যে ওই ব্যক্তির পিছনের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন অমান অমান কমা রমাদানা আর যেই ব্যক্তি রমজানের রাতের বেলায় কেয়ামুল লাইল করবে তার আবি পড়বে আল্লাহ তারা বলছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইমান ইমানের সঙ্গে সবের উদ্দেশ্যে গুফের আল্লাহু মা তাকাদ্দা তার পিছনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেওয়া হবে এরপরে আবারও বলছেন অমান কমা লাইলাতাল কদর যেই ব্যক্তি রমজান মাসের লাইলাতুল কদরে দাঁড়িয়ে ইবাদত করবে রাত্রি জাগরণ করবে এখানেও শর্ত আরোপ করেছেন ইমান ইহতেসাবান ইমানের সঙ্গে সবের উদ্দেশ্যে গুফেরালাহু মা তাকাদ্দাম মিন জাম্বিহি ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন শর্ত কি শর্ত কি ইমান বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি এইগুলো করে কোনো লাভ হবে সাক্ষী বলা হয় যে সাক্ষী দিতে হবে সাক্ষী না বুঝে দেওয়া যায় না আমি আগে আলোচনা করেছি আপনি আদালতে গেলেন জজ সাহেব জিজ্ঞেস করলেন আপনি কে বলে আমি তো খুনের মামলার সাক্ষী জজ জিজ্ঞেস করা আচ্ছা বলুন কে খুন করেছে তা তো জানি না আচ্ছা কাকে খুন করেছে তা তো জানি না জজ বলবে ওরা ফাইজলেমি করার জন্য আসছো হয়তো পাবনা পাঠাইবে আর নাইলে জেলখানায় পাঠাইবে ঠিক কিনা দুনিয়ার আদালতে যেমন না বুঝে সাক্ষী দেওয়া যায় না ঠিক তেমনি ভাবে আল্লাহর আদালতে আল্লাহর কাছে আমরা সাক্ষী দিয়েছি আসাদু আল্লাহ ইলাহা আন্না মুহাম্মাদান আব্দুহু আমি আল্লাহ ছাড়া কারো হুকুম মানব না রাসুলের তরিকা ছাড়া কোন খাজা বাবার গেদা বাবার এন্টা বাবার পীর বাবার চিস্তিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কোন বেটার কোন তরিকা আমরা মানব না এর নাম হচ্ছে আসাদ মোহাম্মদ আব্দুহু জানাজার নামাজে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সুরা ফাতেহা পড়তে হবে আর আমার দেশের লোকেরা তাই সুরা ফাতে পড়তে হবে না আমি সেদিন একটা জানাজায় তাদের ভালোর জন্যই বলেছি জানাজা কষ্ট করে পড়ে নামাজ হয় না লাভটা কি এটা নিয়ে এলাকার অনেক অশিক্ষিত মূর্খ আরেমরা প্রতিবাদ করেছে বিভ্রান্তি ছড়াচ্ছে সেই জন্য আজকে আপনারা ঢোকার সময় কবি পেয়েছেন প্রত্যেকটা হাদিস দিয়ে দেওয়া হয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জানাজায় যদি কোনো ব্যক্তি সুরায় ফাতেহা না পড়ে তার জানাজা বাতিল হয়ে যাবে আল্লাহ রসুল বলেছেন জানাজা হবে না আর যদি কোনো পীর বলে কোনো বুজুর্গ বলে কোনো ইমাম বলে মানা যাবে পরিষ্কার হাদিস আপনাদের হাতে পৌঁছে যাবে এটা কপি করে দেওয়া হয়েছে দুই পৃষ্ঠার কপি এজন্য মরার পরে যেন জানা যারা শুদ্ধ মতো হয় আমার কোনো প্রয়োজন ছিল না নিজের পকেটের টাকা খরচ করে এটা বিলি করা দরকার ছিল কারো থেকে পয়সা নিয়েছে এই যে বিলি করছে পয়সা নিয়েছে কার থেকে পয়সাটা আমি নামাজে আসার আগে নিজে বের করে দিয়েছি পকেট থেকে এরপরে বলছি কপি করে নিয়ে আসো সবাইকে ঢুকিয়ে দিয়ে যাও আমার দায়িত্ব ছিল মানুষের সহি ইবাদত শিখানো আমি আমার দায়িত্ব পালন করেছি আল্লাহ সাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি আমার দায়িত্ব তোমার রসদের হাদিসকে মানুষের দরবারে পৌঁছিয়েছি এরপরে যদি কোনো ব্যক্তি এগুলো না মানে সেই দায় দায়িত্ব আমার নয় সেই দায়িত্ব তাদের যারা এগুলো বিভ্রান্ত করেছে মানুষকে গোমরা করেছে মানুষকে রসদের হাদিস থেকে সরিয়ে কোন ইমামের কোন ব্যক্তির পূজা করার জন্য তৈরি করে দিয়েছে এখানে হাদিস দেওয়া আছে বুখারি মুসলিম তিরমিজি নাসাই আবুদ প্রত্যেকটা হাদিস কত নাম্বার হাদিস সবগুলো আপনার কপি নিয়ে যাবেন বিলি করবেন তারপরও মানুষের নামাজটা শুদ্ধ করার চেষ্টা করবেন কারো আপত্তি যদি থাকে আমার নাম ঠিকানা দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে আমরা বেনামে কিছু করি না যারা চোর ওরা বেনামে চিঠি ছাড়ে তাও আবার পোস্ট অফিসের মাধ্যমে যাদের বুকে সাহস আছে তারা সামনে দাঁড়িয়ে বলবে আপনি ভুল বলেছেন হাদিসের বিপরীত আছে মাথা পেতে মেনে নিব তওবা গর্ব ভুল হলে আর যদি কোরআন হাদিসের থাকে এরপরও সত্যের বিরোধিতা করো কোন ব্যক্তির কথার কারণে কোন মোল্লার কথার কারণে কোন মিলাদি হুজুরের কথার কারণে কেয়ামতের মাঠে আল্লাহর কাছে তোমাদেরকে জবাবদাহি করতে হবে ভাইয়েরা আমার পরিষ্কার আমি বলছিলাম এজন্য যে কোনো এবাদত কবুল হওয়ার জন্য শর্ত আমি কিতাব নিয়ে আসছি এইখানে বোখারি মুসলিম সহ হাদিসের ছয় কিতাব একসাথে আছে দশ কেজির কম ওজন হবে না খুলে দেখো এটা পর মানুষ নিয়ে আসলাম দেখাইতে গেলে সময় লাগবে দাগ দেওয়া আছে এই দেখেন দাগ দেওয়া কাগজ ভরা আছে বুখারির কত নাম্বার পৃষ্ঠায় কোন জায়গায় আছে তিরমিজির কোন জায়গায় আবুদৌদের কোন জায়গায় মুসলিমের কোন জায়গায় সব হাদিসগুলো চিহ্নিত করা আছে যদি পারো তোমরা এরকম কিতাব নিয়ে সামনে আসো খুলে দেখাও এত নাম্বার হাদিসে বলা আছে জানা যায় সুরায় পাতে পড়া লাগবে না এত নাম্বার সুরায় বলা হাদিসে বলা আছে জানা যায় সুরা নাই তাহলে আমি তবা করে তোমাদের দলে যোগ দিব আর যদি না পারো তাহলে আমি তোমাদেরকে বলছি আর কেয়ামত পর্যন্ত তোমরা পারবেও না আল্লাহর নবীর হাদিস দেখাতে পারবে না তাহলে তোমরা তবা করো নবীর হাদিসের দিকে চলে আসো কারণ যে কোনো এবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে আসাদুল্লাহ ইলাহা ও আসাদুল্লাহ মোহাম্মদান আব্দহু ও হু রাসুলের তরিকাবাদ দিয়ে কোন নামাজ কবুল হবে না রাসুলের তরিকা দিয়ে রোজা কবুল হবে না রাসুলের তরিকাবাদ দিয়ে জাকাত কবুল হবে না সব কিছুতে শর্ত আছে আসাদু আল্লাহ ইলাহা ও আন্না ভাইয়েরা আমার এই জন্য আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম শর্ত লাগিয়েছেন অমান সাম রমাদানা যেই ব্যক্তি রমজানের রোজা রাখলো ইমান ইমানের সঙ্গে সবের উদ্দেশ্যে সেই ব্যক্তির পিছনে সমস্ত গুণা আল্লাহ ক্ষমা করে নেবেন এরপরে এজন্য সম কত প্রকার কি কি এই সব বিষয়গুলো আমি আমার বইতে নিয়েছি সম এক নাম্বার ছম হল ফরজ দুই নাম্বার নফল তিন নাম্বার হারাম চার নাম্বার মাকরু এই ফরজ সমগুলো আবার কয়েক প্রকার আছে রমজানের সিয়াম কাফারার সিয়াম মান্নতের সিয়াম এগুলো ফরজ নফল সিয়াম কয়েক প্রকার আছে শাওয়াল মাসে ছয় রোজা জিলহজ মাসের প্রথম দশ দিন বিশেষ করে আরাফাতের দিন হাজিরা যখন ময়দানে থাকে আরাফার ময়দানে ওই সময় হাজি ছাড়া অন্যদের জন্য সেই দিন রোজা রাখা অনেক ফজিলতের এটা নফল রোজা মহারম মাসের রোজা বিশেষ করে আশুরার দিন একদিন আগে একদিন পরে মিলিয়ে রাখা সাবান মাসের বেশিরভাগ সময় রোজা রাখা আশুরুল হরুম জিল হা জিল কাদ মহরম রজব এই চার মাসের বিশেষ রোজা এরকম ভাবে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারের রোজা প্রতি মাসের তিন দিন তেরো চোদ্দ পনেরো এই তিন দিন আইএমএ বীজের রোজা এরকম সমে দাউদ একদিন রাখবে রোজা একদিন ভাঙবে একদিন রাখবে একদিন ভাঙবে দাউদ আলাহ সালাম এরকম রোজা পালন করতেন এটাও আর একটা নফল রোজা সুন্দর রোজা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম সম হচ্ছে দাউদ আলাহ সালামের সম নফল সমের মধ্যে এরপরে সমে হারাম সম হচ্ছে দুই ঈদের দুই দিন সিয়াম পালন করা আর আইএমএ তাশরিক ঈদের কোরবান ঈদের পরে তিন দিন রোজা রাখা জায়েজ না হারাম এটাই দেখাচ্ছেন আল্লাহ আল্লাহর হুকুমে যেমন দিনের বেলায় খাওয়া হারাম রোজা রাখা রমজান মাসে ওই একই আল্লাহর নির্দেশ হচ্ছে ঈদের দিনে রোজা রাখা হারাম আমরা হুকুম মানব কার কার হুকুম পালন করব কার তরিকা পালন করব না কোনো খাজা বাবার তরিকা না কোনো গাজা বাবার তরিকা না কোনো পীর বাবার তরিকা না কোনো বিশেষ ইমামের তরিকা ইমামের তরিকা তখন মানব যদি কোরআন সুন্না মোতাবেক হয় কোরআন সুন্না মোতাবেক না হলে মানা যাবে পরিষ্কার আকিদা ঠিক করতে হবে আকিদা ঠিক না করলে নামাজ গুলো বরবাদ হয়ে যায় কোনো কাজই আসে না ওটা মাঝখানের পিলার এই জন্য বলা হয়েছে শাহাদাত আল্লাহ ইলাহা এই পিলার ঠিক না থাকলে কোনো কাজই আসবে না এজন্যই আমাদের খেয়াল রাখতে হবে বলছিলাম যে নফল রোজা মাকরু রোজা মাকরু রোজাগুলো হচ্ছে যেমন শুধু জুমার দিন খাস করে রোজা রাখে অনেকের আগে খালি জুমার দিন এটা হাদিসে নিষেধ আছে মুসলিম শরীফের দুই হাজার পাঁচশো উনপঞ্চাশ নম্বর হাদিস হাদিস থেকে সময় লাগবে অনেক এরপরে শুধু শনিবার দিন রোজা রাখা খাস করে এগুলো হাদিস সব দেওয়া আছে আমার এই বইতে আপনারা বই দেখে নেবেন বই কিনে নেবেন এরপরে ইয়মুশাক সাবান মাসের উনত্রিশের তারিখে চাঁদ দেখা না গেলে সন্দেহমূলক রোজা রাখে অনেকে যদি রোজা হইল তাহলে তো হইল না হইলে নফল হবে এরকম সন্দেহমূলক রোজা রাখা নিষেধ এটা মাকরু হবে এরকম ভাবে সাওমে দাহার সারা বছর রোজা রাখা হাদিসে বলা হয়েছে আল্লাহ বলেছেন যে ব্যক্তি সারা বছর রোজা রাখলো সে রোজা রাখলো না ওটা না খাই থাকলো এরকম স্বামী যখন বাড়ি আছে তখন স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা এটাও মাকরু এরকম ভাবে সাওমে বেসাল একাধারে দুই তিন দিন রাতেও খাবার খায় না রোজা রাখা এটাও মাকরু তবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম রাখতেন সেটা এখানে হাদিস দেওয়া আছে সাহাবা এখানে প্রশ্ন করেছেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমাদেরকে সওমে বেসাল থেকে নিষেধ করছেন অথচ আপনি নিজে তো রাখছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমার মতো তোমাদেরকে আছো আমার রব আমাকে আমি ঘুমাই যখন আমার রব আমাকে খাওয়ান এবং পান করান আই ইউকুম মিসলি তোমাদের মধ্যে কে আছে আমার মতো কাজে উম্মতের জন্য শ্রমে বেসাল মাকড়িগুলো সব দেওয়া আছে বইতে এর আজকে আমি বইয়ের থেকেই সব লেকচার দিচ্ছি এই বইটা আপনারা কিনে নেবেন আপনাদের ফায়দার জন্য লেখা হচ্ছে এরপরে সিয়াম কত প্রকার আমরা তা জানলাম সিয়ামের রোকন কয়টা সিয়ামের রোকন দুইটা লেওয়া সেখানে একটা হচ্ছে নিয়াত করা আর একটা হচ্ছে নিয়াত করার পর থেকে নিয়াত কেমনে করবেন সমের নিয়াত হচ্ছে সুবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়ামের নিয়াত করলাম বাস নিয়াত হয়ে গেল নিয়াত মানে হচ্ছে মনের সংকল্প ইচ্ছা প্রতিজ্ঞা নিয়াত কোনো পড়ার জিনিস না নিয়াত করার জিনিস নিয়াত কি করার জিনিস কাজে ভোর রাত্রে আপনি সেহারি খাচ্ছেন এটাতে নিয়ত হয়ে গেছে আর যদি কেউ সেহারি না খায় তাতেও রোজা হয়ে যাবে নিয়ত করলেই চলবে আমি নিয়ত রোজার নিয়ত করলাম বাস নিয়ত হয়ে গেল এরকম ভাবে আরেকটা হচ্ছে নিয়াত করার পর থেকে রোজা নষ্ট হয় যে সব কাজে এমন সব কাজ থেকে বিরত থাকা এটা হচ্ছে আর এক রোকন রোজার দুই রোকন আপনি জানলেন এবারে রোজা কার জন্য রাখা ফরজ তার রোজা ফরজ হওয়ার জন্য শর্ত আছে ফরজ হওয়ার জন্য শর্ত হলো এক নম্বরে মুসলিম হতে হবে দুই নম্বরে আকেল মানে জ্ঞান সম্পন্ন হতে হবে কাজে অমুসলিমের জন্য রোজা ফরজ না পাগলের জন্য রোজা ফরজ না এরপরে বালেক বয়স্ক হতে হবে নাবালেগের জন্য রোজা ফরজ না এরপরে সুস্থ হওয়া অসুস্থ লোকদের জন্য রোজা ফরজ না মুকিম হওয়া মানে স্থায়ী সফরে না থাকা সফরে থাকলে তার জন্য রোজা অন্য সময় রাখার অনুমতি আছে কাজে এগুলো রোজা ফরজ হওয়ার শর্ত এবারে ফিদিয়া রোজা যদি কেউ রাখতে না পারে ফিদিয়া দেওয়া যায় ফিদিয়া কার জন্য কোরআনের সুরায় বাকারা একশো চুরাশি নম্বর আদাল্লাহ বলছেন ওয়ালাল্লাদিন ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন আর যারা রোজা রাখতে সক্ষম তবে কষ্ট হয় এদের জন্য ফিদিয়া আর তা হচ্ছে একজন মিসকিনকে খাবার দেওয়া একজন মিসকিন খাবার দেওয়া তাহলে বোঝা গেল এক প্রকার মানুষ আছে এরকম যারা রোজা রাখতে পারলেও খুবই কষ্ট হবে যেমন একেবারে বৃদ্ধ অসহায় বৃদ্ধ বৃদ্ধা এরকম ভাবে যে সমস্ত মহিলারা বাচ্চাকে দুধ পান করাচ্ছে দীর্ঘদিন চলবে বাচ্চা রমজানে হইল এখন এক দুই বছর দুধ পান করবে রোজা রাখলে পরে ক্ষতি হয়ে যাবে এমন অসুস্থ রোগী যে রোগী ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই এরকম লোকেরা রোজা না রেখে বরং কি করবে ফিদিয়া দিয়ে দেবে এরপরে রাখতে যদি সক্ষম হয় তাহলে রাখবে আবার এই প্রকার হলো ফিদিয়া একজন মিসকিনকে সে নিজে যেরকম খায় ওরকম খাবার দান করবে এরপরে কিছু আছে কোন কোন অবস্থা রোজা রাখা হারাম মহিলাদের হায়েজ অবস্থায় রোজা রাখা হারাম নেফাস অবস্থায় রোজা রাখা হারাম এদের বাধ্যতামূলক পরে কাজা করতে হবে নামাজ হায়েজ অবস্থার নামাজ মাফ হয়ে যায় রোজা কাজা করতে হয় আর এক প্রকার আছে যাদের জন্য রোজা না রাখার অনুমতি আছে কষ্ট করে রাখলে আদায় হয়ে যাবে আর যদি না রাখে গুণাগার হবে না পরে কাজা করতে হবে এরা কারা এরা হচ্ছে মুসাফের তারা মুসাফের অথবা সাময়িক অস্থায়ী রুগী এখন অসুস্থ হয়ে পড়েছ রমজান মাসে এ ব্যক্তি এখন রোজা না রাখলেও চলবে পরে কি করবে কাজা করবে এটা হলো আর প্রকার এরকম ভাবে এই সব বিষয়গুলো হচ্ছে মানে রোজা কোন অবস্থায় রাখা ফরজ কোন অবস্থায় না রাখা ফরজ কোন অবস্থায় শুধু ফেদিয়া দিবে কোন অবস্থায় কি করবে আপনার ফেদিয়া দিবে পরে পারলে কাজা করবে এসব বলা হলো এরপরে রোজা ভঙ্গের কতগুলো কারণ আছে সবগুলো এখন বলতে গেলে সময় হবে না এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন ইচ্ছাপূর্বক কোনো কিছু খায় যদি এসব বিষয়গুলো আছে কিন্তু একটা জিনিস বলা জরুরি তা হচ্ছে এই যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় দিনের বেলায় স্ত্রী সহবাস করে তাহলে রোজা ভাঙবে এবং খালি কাজা রাখলেও চলবে না বরং কাফফারা দিতে হবে কি দিতে হবে কাফফারা হচ্ছে কাফফারা হলো একটা পারলে একটা গোলাম আজাদ করা গোলাম আজাদ করার যদি সুযোগ না থাকে এখন বর্তমানে নেই তাহলে লাগাতার দুই মাস রোজা রাখা তা যদি না পারে তাহলে ষাট জন মিসকিন খাওয়ানো কয়জন ষাট জন মিসকিন খাওয়ানো এটা যদি রোজার সময় দিনের বেলায় কেউ স্ত্রী সহবাস করে তাহলে তার জন্য এই শাস্তি এই বিধান তবে যদি স্বপ্নে দোষ হয় দিনের বেলায় স্বপ্ন দোষ হলে রোজা ভাঙবে না এটা এখানে লেখা আছে এরকম আরো কিছু বিষয় আছে ইঞ্জেকশন যদি নেয় তাতে রোজা ভঙ্গ হবে না এটা একটা ইখতলাফি মাস আলা অনেক ইমামদের কাছে রোজা ভঙ্গ হয়ে যাবে কিন্তু বিশুদ্ধ মশালা হচ্ছে রোজার দিনে ইঞ্জেকশন নিলে রোজা ভঙ্গ হবে না কারণ ইঞ্জেকশন এটা খাদ্য যেটা পেটের ভিতরে যায় ওটা রোজার জন্য নিষিদ্ধ আর যেটা পেটের ভিতরে যায় না ইঞ্জেকশন পেটের ভিতরে যায় না যদিও গ্লুকোজ ইঞ্জেকশন হোক বা অন্য কোনো ইঞ্জেকশন হোক যা খাদ্যের কাজ করে তাতে অসুবিধা নেই কারণ হলো এই আমরা যখন গোসল করি তখনও শরীরে পানি ঢুকে মাথায় তেল লাগাই পানি ঢুকে এরকম গোসল করলে সব পিপাসাও নিবারণ হয়ে যায় এই কারণে তো রোজা ভঙ্গ হয় না ঠিক এরকম এগুলোর দ্বারা চামড়ার ভিতরে গোস্তের ভিতরে যেমন পানি ঢুকে তাতে রোজা ভঙ্গ হয় না ঠিক তেমনি ভাবে ইঞ্জেকশনের মাধ্যমেও রোজা ভঙ্গ হবে না এরকম ইঞ্জেকশন আর হইল কি ওই যে সিঙ্গে লাগায় সিঙ্গে লাগাইলে একটা হাদিসে আছে আফতারা সয়মল মাহজুম আফতারাল হাজিমল মাহজুম সিঙ্গে যে লাগাইল আর যাকে লাগাইল তার রোজা ভঙ্গ হয়ে যাবে কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী এটা ভঙ্গ হবে না এর বিপরীতে হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজে নিজেও রোজা অবস্থায় এহেরাম অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন তার ওই হাদিসের মানে হচ্ছে রোজা অবস্থায় দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা আছে সেই জন্য নিজ করেছেন বিষয়টা ক্লিয়ার হলো যেহেতু দুর্বল হওয়ার আশঙ্কা আছে এজন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় আপনি চিকিৎসার জন্য রোজার বেলায় ডাক্তার দেখালেন চিকিৎসার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলো গরিব অসুস্থ ব্যক্তি রক্তের প্রয়োজন রক্ত দিলে রোজা ভঙ্গ হবে না এমনি ভাবে এগুলো রোজা ভঙ্গের কারণগুলো বইতে বিস্তার যাওয়া আছে এরপরে রোজার কিছু আদব আছে আদবগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে সাহারি খাওয়া সাহারি খাওয়ার মধ্যে বরকত না খাওয়ার মধ্যে বরকত না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তা সাহারু তোমরা সাহারি খাও ফাইন্নাফি সাহুরে বারাকা কেননা সেহারি খাওয়ার মধ্যেই রয়েছে বারাকাত এই হাদিসটা আছে হাদিসটা আছে সহি বোখারি উনিশশো তেইশ নম্বর হাদিস সহি মুসলিমের দুই হাজার ছয়শো তিন নম্বর হাদিস এছাড়া আরো অনেক হাদিস আছে সাহারি খাওয়ার সময় হচ্ছে সাহারি খাওয়ার সময় হচ্ছে অর্ধরাতের পর থেকে ফজরের শুভে সাদে খাওয়ার আগ পর্যন্ত সাহারি বিলম্ব করে খাওয়াটা মুস্তাহাব দেরি করে খাওয়া মুস্তাহাব আগে খাওয়ার চেয়ে বিলম্ব করবে তবে আবার ফজরে পড়ে না শুভে সাদেকের পরে না আগে খাবে দেরি করে খাওয়া মুস্তাহাব এরকম ভাবে সাহারি খাওয়া তারপরে আসছে ইফতার করা ইফতার করাও জলদি করে করা সূর্য ডুবে গেল আর দেরি না করে ইফতার করা এখানে বিভ্রান্তি আছে একদল এখন মানুষ বের হয়েছে এরা বলে রোজার ইফতার করবে মাগরীবের পরে না এটা ভুল কথা তারা দলিল পেশ করে কোরআন দিয়ে আতিম মুসিয়া মহিলার লাইল রাত পর্যন্ত রোজা রাখো আর রাত তো অন্ধকার হলে তারপরে বলে অতএব অন্ধকার হলে তারপরে ইফতার করতে হবে ভুয়া কথা মিথ্যা কথা আল্লাহর রাসুল সাল্লাহামের শেষ কোরআনকে বেশি বুঝেছে রাত তো অন্ধকার হলে জরুরি না অদ্দোহা ওয়াল লাইলে ইদা সাজা ওয়াল লাইলে ইদা সাজা রাতের কসম যখন রাত অন্ধকার হয় তো রাত বলতেই যদি অন্ধকার হয় তাহলে আবার ওই কথা কেন বলা দরকার ছিল ইদা সাজা কাজে রাত সূর্য ডুবার পরে রাত শুরু হয়ে যায় আল্লাহ রাসুল হাদিস আছে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যতদিন পর্যন্ত আমার উম্মত দ্রুত ইফতার করবে সূর্য ডুবার সঙ্গে সঙ্গে ইফতার করবে ততক্ষণ পর্যন্ত আমার উম্মাদরা বিজয়ী থাকবে ফাইনাল ইয়াহুদ আবার না সরাই কারণ ইহুদি খ্রিস্টানরা ইফতার করে দেরিতে আর এক হাদিসে আল্লাহ রসুল্লাহ বলছেন এরকম অনেকগুলো হাদিস আছে এক হাদিসে স্পষ্ট আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ইফতার করতেন খেজুর দিয়ে ইফতির আলা রুতবা আতিন কবলা ইউসাল্লিয়া নামাজ পড়তে যাওয়ার আগে ইফতার করতেন ফাইল্লাম তাকুন রুতবা আতিন প্রথমে নামাজ পড়তে যাওয়ার আগে আদা কাঁচা আদা পাকা খেজুর দিয়ে ইফতার করতেন তা না পেলে কয়েকটা শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন ফাইল্লাম তাকুন তাও যদি না পাওয়া যেত হাসা মিন মাইন কয়েক ঘোট পানি পান করে তারপরে নামাজ পড়তে আসতেন কাজে ইফতার কি নামাজের আগে আগে না পরে সুতরাং যারা বিভ্রান্তি ছড়াচ্ছে যে নামাজের পরে রাত্র হলে ইফতার করবে এরা না কোরআন বুঝে না হাদিস বুঝে না আরবি ভাষা বুঝে আরবি ভাষা বুঝতে তারা এই বিভ্রান্তি ছড়াতো না জন্য পরিষ্কার মাগরীবের নামাজের টাইম আল্লাহ রসুল বয়ান করেছেন নামাজের টাইমে বলেছেন মাগরীবের নামাজের টাইম কোন সময় হেই না আফতারা সয়েম রোজাদারের যখন ইফতার করার সময় হয় তখন মাগরীবের টাইম হয় মাগরীবের টাইম কি সূর্য ডোবার পরে হয় না অন্ধকার গেলে তারপরে হয় কোনটা হাদিসগুলো আবু দাউদ সাহেব হাদিস আবু দাউদের দুই হাজার তিনশো আটান্ন নম্বর হাদিস একে পরিষ্কার এরকম আবু দাউদের তিনশো তিরানব্বই নম্বর হাদিস এখানে পরিষ্কার বলা আছে ইফতার করবে সূর্য ডুবার পরে মুসলিম হিসেবে সে আছে সালামা ইবনে আকোয়া থেকে বর্ণিত কানা ইউসাল্লিল বা ইদা গরাবাতি শামসু ও তাওয়ারাত বিল হিজাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন যখন সূর্য ডুবে যেত এবং সূর্যের গোল বৃত্ত যখন আড়ালে চলে যেত তখনই ইফতার করতেন কাজে সূর্য ডুবার পরে পরে ইফতার করব না রাত্র হয়ে গেলে ইফতার করব কোনটা এখন ঢাকাতে কিছু খুচরা মুসল্লি তৈরি হয়েছে খুচরা আলেম তৈরি হয়েছে যারা না আরবি পড়তে জানে না হাদিস পড়তে জানে এই লোকগুলোই সমস্যা এই লোকগুলো এখন মাস্তাদায় যে আল্লাহ বলছেন আতিম মুসিয়ামের লাইল রাত পর্যন্ত রোজা রাখতে হবে রাত তো বলে অন্ধকার হয়ে গেলে পরে ওই বেটা তুই মন করা ব্যাখ্যা দিলে চলবে রাত কোন সময় হয় আরবি ভাষা পড়ো সূর্য ডুবার সঙ্গে সঙ্গে রাত্র হয়ে যায় এটাই কোরআনের ভাষা এটা হাদিসের ভাষা সুতরাং সূর্য ডুবার পরপরই ইফতার করব ওই বিভ্রান্ত হব না এরপরে এদের দলিল দেওয়া আছে আমার এখানে এই বস্তারও সব দলিল সহ এনেছি ওদের কি দলিল আমাদের কি দলিল এরপরে ইফতার করার সময় কি দোয়া পড়বেন ইফতার করার আগে দোয়া আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইন্নালি সয়েমে ফিতরাত ইন্দা ফিতরিহি লা দাওয়াতান মা তুরাদ্দু রোজাদারের ইফতারির সময় একটা দোয়া যা আল্লাহ তালা কখনো ফেরত দেন না দোয়া কবুল হয় সেই দোয়া আমরা কেমনে করব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত আছে ইফতারের আগে দোয়া করতেন আল্লাহ ইন্নি আসআলুকা বিরহমাতিকা আল্লাতি ওয়াসায়াতা কুল্লি শাই আন তাগফিরালি এটা দোয়া আছে আর একটা দোয়া আছে আল্লাহ লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু এরপর ইফতার করার পরে আর একটা দোয়া করতেন এখানে সব দেওয়া আছে জাহাবাজ জমাউ আবদাল্লাতিল উরুকু ও সাবাতাল আজরু ইনশাআল্লাহ আল্লাহ কি সুন্দর দোয়া আল্লাহ রসুল বলছেন যে জাহাবাজ জমাউ তৃষ্ণা দূর হয়ে গেল অবতাল্লাতিল উরুকু ও শিরা উপশিরা গুলো তরুতাজা হয়ে গেল ও সাবাতাল আজরু ইনশাআল্লাহ আল্লাহর কাছে আজর এবং সব অবধারিত হয়ে গেছে এই দোয়াগুলো পড়তেন এরকম রোজার আদব হচ্ছে মেসোয়াক করা অনেক আছে বিকেল বেলা মেসোয়াক করা না জায়েজ বলে কারণ হাদিসে বলা আছে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেষ্ক আম্বারের চেয়েও প্রিয় আরে বেটা কি মেসোয়াক না করার কারণে তোর মুখে ময়লা হবে দুর্গন্ধ হবে এইটা প্রিয় আল্লাহর কাছে ওটা হচ্ছে মেসোয়াক করা সত্ত্বেও পাকস্থলীর থেকে না খেয়ে থাকার কারণে যেই দুর্গন্ধ তৈরি হয় ওই দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকা আম্বারের চেয়ে বেশি প্রিয় সুতরাং নামাজের সময় প্রত্যেক নামাজে মে সবকার গুরুত্ব আছে আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন লাউল্লাহ আনা সুকাউর আলা উম্মতি আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম আমার তুহম বিশ্বাক করলে সলাতিন আমি প্রত্যেক সালাতের সময় আমার উম্মতের জন্য মেসোয়াক করাকে ফরজ করে দিতাম সেই প্রত্যেক সালাতের মধ্যে রমজান মাস সামিল তার মধ্যে জহুর আসর সামিল সুতরাং প্রত্যেক নামাজের সময় মেসোয়াক করা রোজার আদব মেসোয়াক না করার কারণে যে দুর্গন্ধ তৈরি হয় ওই দুর্গন্ধ আল্লাহর কাছে প্রিয় না আল্লাহর কাছে প্রিয় প্রিয় হচ্ছে না খেয়ে থাকার কারণে ক্ষুধার কারণে পাকস্থলীর থেকে যেটা তৈরি ওটা আল্লাহর কাছে মেশকাম্বারের চেয়ে প্রিয় এরপরে আমরা রোজা অবস্থায় কি কি করব না তা দেওয়া আছে বলতে গেলে অনেক সময় লাগবে দেখে নেবেন এরপরে আমরা রমজান মাসকে কিভাবে স্বাগত জানাবো এই মাসের কি কি ফজিলত আছে সেগুলো দেওয়া আছে রমজান মাসকে আমরা কিভাবে স্বাগত জানাবো এখানে অনেকগুলো ধারা দেওয়া আছে শিরোনাম দেওয়া আছে এই বইয়ের তেষট্টি নম্বর পৃষ্ঠায় কাইফা নাস্তাকবিল রমাদান আমরা রমজানকে কিভাবে বরণ করব রমজান বরণ করব কি বড় বড় ইফতার মাহফিল দিয়ে রাজনীতিবিদদের মতো রমজান বরণ করব কি জাকাতের শাড়ির নামে মানুষকে ধোকা দিয়ে রমজান বরণ করব কি মেয়েদেরকে ঈদের বাজারে ছেড়ে দিয়ে না অন্য কিছু করব এখানে অনেকগুলো জিনিস আছে রমজানকে বরণ করব সিয়াম রোজা রাখে রমজানকে বরণ করব আমরা কেয়াম তারাবি আদায় করে রমজানকে বরণ করব আমরা কেয়ামুল লাইল হ্যাঁ, তারাবি আদায় করে এরপরে রমজানকে আমরা বরণ করব সাদাকা দান খয়রাত দিয়ে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম রমজান মাসে বেশি বেশি দান খয়রাত করতেন আমরাও সেটা করবো হাদিসগুলো দেওয়া আছে এখানে দলিল দেওয়া আছে প্রত্যেকটার সঙ্গে রমজানকে বরণ করব ইফতার সায়েম রোজাদারকে ইফতার করাইয়া আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মান ফত্তারা সাইমান যে ব্যক্তি রোজা মাসে একজন রোজাদারকে ইফতার করালো ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ স্বভাব পাইল যে ব্যক্তি ইফতার করাইল সেই ব্যক্তিও তার সম পরিমাণ স্বভাব পাবে সুবাহান আল্লাহ বেহামদিহি এই হাদিসটা সই হাদিস তিরমিজের হাদিস তিরমিজের হাদিস না এটা দেওয়া নাম্বার দেওয়া সেখানে এরপরে রমজান মাসকে আমরা বরণ করব জিতে হাত ফির তেলাওয়াতিল কোরআন বেশি বেশি তেলাওয়াতে কোরআন করে কারণ কোরআন নাজিল হয়েছে বলি এই মাসের এত মর্যাদা এরপরে রমজান মাসকে বরণ করব এতে কাফ করার মাধ্যমে কাফের ফজিলত কি কাফের মাসলা মাসাইল কি এগুলো সব দেওয়া আছে এইরকম ভাবে রমজানকে বরণ করব রমজান মাসে যাদের সুযোগ আছে ওমরা করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যেই ব্যক্তি রমজান মাসে একটা ওমরা করলো এই ব্যক্তি যেন একটা রমজান মাসে ওমরা করা একটা কবুল হজের সওয়াব পাবে এজন্য রমজান মাসে বেশি বেশি ওমরা করা এরপরে রমজান মাসে লাইলাতুল কদরকে তাহারি করা তালাশ করা অনুসন্ধান করা এভাবে লাইলাতুল কদরের ফজিলত দেওয়া আছে এরপরে রমজান মাসের আমরা বেশি বেশি দোয়া করব জিকির করব দোয়াগুলো একেবারে ছক করে বুঝে দেওয়া আছে সময়ের দোয়া দেওয়া আছে ফরজ নামাজের পর দোয়া আছে আমাদের দেশে আমি তো বলি আল্লাহ নবীর সুন্নাত গুলো বাদ দিয়ে বেদাত তৈরি করেছে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় সেই দোয়াগুলো বইতে দেওয়া আছে খুব ভালো করে দেখে নেবেন কিন্তু ফরজ নামাজের পরে সেই দোয়াগুলো যাতে মানুষ পড়তে না পারে সেজন্য শয়তানের পরামর্শে সবের উদ্দেশ্যে একটা বেদাত তৈরি করেছে তার নাম হচ্ছে ফরজ নামাজের পরে সম্মিলিত হাত তুলে মোনাজাত করা এই মোনাজাত করা একটা বেদাত এর দলিল এখানে দেওয়া আছে আমি এখানে দলিল পেশ করেছি যে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম মেয়েরাজ থেকে আসার পরে জিব্রাহিল আল্লাহ রসুলকে বাইতুল্লাহ সামনে গিয়ে নামাজ পড়াইছেন এই হাদিস হাদিসটা দেওয়া আছে এখানে নামা মুসলিম শরীফের সই হাদিস আল্লাহ রসুলকে ইমামতি করেন জিব্রাইল এরপরে আল্লাহর নবী আবার সাহাবিদেরকে নামাজ পড়াইয়া দেখাইছেন এই হাদিসগুলো মুসলিম থেকে আনা হয়েছে আল্লাহর নবী সাহাবিদেরকে নামাজ পড়াইয়া এরপরে বলছেন সল্লু কামা রয় তুমুনি উসাল্লি তোমরা আমাকে যেভাবে সালাদ আদায় করতে দেখতে পাচ্ছ ঠিক সেরকম ভাবে সালাদ আদায় করবে এরপরে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম একজন সাহাবি তার কাছে আসলো নামাজ দেখার জন্য তিনি নামাজ পড়াইয়া দেখাইলেন সেইখানে হাদিসটা এখানে দেওয়া আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কিভাবে পড়াইলেন এই হাদিসটা এখানে দেওয়া আছে عن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم يفتتح الصلاة بالتكبير আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম তাকবীরের তাহরিমে দিয়ে নামাজ শুরু করতেন এরপরে ওয়াল কিরাত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কিরাত পড়তেন ওয়া কানা ইযা রাকা রাজা রুকু করতেন লাম ইয়াশখাস রাসাহু ওয়া লাম ইউসাব্বিবহু রুকু করতে গিয়ে পিঠ একেবারে দাঁড়া করতেন না আর একে নিচু করতেন না সমান রাখতেন এইভাবে নামাজের পুরো বয়ান আছে খুঁটি নাটি সব বয়ান আছে এরপরে বলা আছে ওয়া কানা ইয়াখতাতিমু বিসসালামে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম সালামের মাধ্যমে নামাজ শেষ করতেন সালাম দিয়ে নামাজ শেষ হয়ে গেছে এরপরে আর কোনো সম্মিলিত ইবাদত নাই হাত তুলে মোনাজাত নাই এখনো মক্কা মদিনায় মোনাজাত করে না অনেকে বলে বাপ দাদার যুগ থেকে করে আসছি ও ভাইজান তোমার বাপ দাদার যুগ থেকে করেছ বাংলাদেশি মানুষেরা করে ইন্ডিয়া করে ইসলাম তো আঞ্চলিক কোন ধর্ম না ইসলাম তো আল্লাহ তালাকে দিয়েছেন আল্লাহ রসুলকে দিয়েছেন মক্কায় নাজিল হয়েছে মদিনায় পূর্ণতা লাভ করেছে মক্কা মক্কা মদিনায় আল্লাহর নবীর যুগ থেকে যারা নামাজ আদায় করছে এখন পর্যন্ত করে না রেডিওতে টেলিভিশনে টেলিভিশন নামাজ দেখা যায় মেহরবানি করে আপনার ঘরে বসে আপনি মক্কা মদিনার নামাজটা দেখেন এরপরে হাদিসগুলো মিলান হাদিসে কোরআনে কি আছে বাস্তবে কি আছে সব দেখে তারপরে সিদ্ধান্ত নেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করেন নাই একা একা করা যায় নফল নামাজ করা যায় আমরা মাঝে মধ্যে করি কাজী খেয়াল রাখবেন ফরজ নামাজ দোয়া আছে সেই দোয়াগুলো আমরা বেশি করে করব এইখানে দোয়াগুলো দেওয়া আছে বইতে তিনবার আস্তাক ফিরলা বলতেন এরপরে কি কি দোয়া পড়তেন বিস্তারিত দেওয়া আছে এইগুলো দেখে দেখে পড়ুন রমজান মাসে কি করণীয় আছে কি বর্জনীয় আছে সবগুলো সবিস্তারে লেখা হয়েছে যদি কারো কোনো দ্বিমত থাকে বইতে আমি লিখে দিয়েছি অস্বীকার করার কোনো জো নেই আমি পালাবার কোনো সুযোগ নেই আপনারা আমাকে ধরবেন আর যদি কেউ এর বিরুদ্ধে প্রমাণ করতে করতে না পারে আল্লাহর নবীর হাদিস পেশ করতে না পারে কোরআনের দলিল পেশ করতে না পারে তাহলে খবরদার কোন ইমাম সাহেব কি বলেছেন কোন বুজুর্গ সাহেব কি বলেছেন কোন পীর সাহেব কি বলেছেন এইগুলো মানা যাবে না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তারা তুফিক মামুরাইন আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি লাংতাদিল্লুমা তারা সেক্তুম বিহিমা তোমরা পদভ্রষ্ট হবে না পদস্খলিত হবে না বিচ্যুত হবে না গুমরা হবে না যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে শক্তভাবে ধরবে আঁকড়ে ধরবে সেই দুটো জিনিসের নাম হচ্ছে কিতাব আল্লাহি একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন আর একটা হচ্ছে আল্লাহর নবীর হাদিস সুন্না আমরা এই দুটো জিনিসের মধ্যে যা পাবো সেগুলো মানব এগুলোর সাথে যার কথা মিলবে তাকে মানব আর এই কোরআন সুন্নার সঙ্গে যার কথা মিলবে না যার কথা খুঁজে পাওয়া যাবে না কেন বুজুর্গের দলিল ইমামের দলিল পেশ করবে সেগুলো ঘৃণা বলে বর্জন করব রাজিয়া ইনশাআল্লাহ আল্লাহ সুবহান ওয়া আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাকা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক